আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ওসাহাবিহি আজমাইন আবাদ প্রিয় প্রদর্শক ইউনিভার্সাল ভিশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রমাদানুল মুবারকের সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি এখন রমাদানের বিদায়ের প্রস্তুতি একটি মাস তাকুয়ার মাস সিয়ামের মাস কোরআনের মাস কিয়ামুল্লাইল তারাবির মাস আমরা অতিক্রম করেছি রমাদানের সর্বশেষ পর্যায়ে এসে আমাদের কি ভাবনা করা উচিত কি চিন্তা করা উচিত আজকে এসব বিষয় নিয়ে রমাদানের শেষ আসরে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক এই রমজানকে যারা আমরা পালন করেছি আমরা তিন ভাগে বিভক্ত এক ভাগ হল জলেমুল্লে নফসি অর্থাৎ নিজের নফসের উপরে যারা জুলুম করেছে দ্বিতীয় ভাগ হল মোক্তাসিদ অর্থাৎ মধ্যম পন্থাবলম্বনকারী যারা ওয়াজিবগুলো পালন করেছে হারামগুলো বর্জন করেছে তবে অনেক সন্ন্যত মুস্তাহাবে তাদের ত্রুটি রয়েছে তৃতীয় হলো সাহাবেকন বিল খায়রাত সকল কল্যাণ কাজে সবার আগে আগে যারা সকল ফরজ পালন করেছে সকল হারাম বর্জন করেছে মাকরু বর্জন করেছে সকল মুস্তাহাব সুন্নত আমল করেছে এরা হলো প্রতিযোগীদের মধ্যে প্রতিযোগীদের মধ্যে সবচেয়ে অগ্রগামী তারাই সবচেয়ে সফল অনেকে তো রোজা এমন রেখেছেন যে নবী সাল্লা সাল্লাম যেমনটা বলেছেন আহমদ না সাই বর্ণিত হাদিস রব্বা সিমিন লাইসালাহু হাজহু মিন সিয়ামিহি আল জু আল আতাস অনেক রোজাদার আছে তার রোজার মধ্যে সে লাভ করল শুধু ক্ষুধা আর পিপাসার কষ্ট অরব্বা কিমিন হাজহু মিন কেয়ামিহি আসাহার অনেক তারাবি পণ্যওয়ালা এমন আছে কে এমন লাইল কর্ণেওয়ালা এমন আছে তার কেমন লাইলে সে পেল শুধু রাত্রি জাগরণের কষ্ট আর কিছুই পেল না যারা রোজা অবস্থায় চোখের গুণায় লিপ্ত হয়েছে কানের গুণায় লিপ্ত হয়েছে জিওভার পাপে লিপ্ত হয়েছে হাত পা সর্বাঙ্গ দিয়ে যারা অন্যায় করেছে অন্যায় থেকে বিরত থাকেনি মিথ্যা বলেছে গিবধ করেছে হারাম খেয়েছে তারা তো আসলে এই রোজা থেকে তাদের ক্ষুধা আর পিপাসার কষ্ট ছাড়া আর কিছু লাভ করল না আর যারা মদ্যপন্থ অবলম্বন করে সকল ওয়াজিব বাস্তবায়ন করেছে সকল হারাম থেকে বেঁচে থেকেছে তারা মোটামুটি সেকেন্ড ক্লাস রোজাদার হিসেবে আল্লাহর কাছে হয়তো তারা মর্যাদা পেয়েছেন তবে যারা সব ধরনের মাকরু হারাম অপছন্দনীয় কাজ থেকে নিজের গোটা শরীরকে সর্বাঙ্গকে বিরত রেখেছেন অন্তরকে আল্লাহর সাথে ব্যস্ত রেখেছেন আল্লাহর জিকিরে মশগুল রেখেছেন সকল ফরজ কাজ আঞ্জাম দিয়েছেন তারা তো সাবেক বিল খায়রাত আল কোরআনে সুর আল ফাতের বত্রিশ নম্বর আয়াত থেকে ৩৫ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা যেটা বলেছেন সুম্মা ওরাসনাল কিতাবাল্লাদি আল কিতাব আল্লাজিনা আমি এই কোরআনের ওয়ারিস বানিয়েছি তাদেরকে যাদেরকে আমি মনোনীত করেছি আমার বান্দাদিগের মধ্য থেকে ফামিন হুম দলিমুল্লেনাফসি সেই কোরআনের জন্য মনোনীত বান্দাদের মধ্যে এক দল আছে যারা নিজের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে পাপাচার করার মাধ্যমে অমিন হুম মোকতাসিদ দ্বিতীয় গ্রুপ হলো যারা মধ্যপন্থী অমিন হুম সাহাবে কম্বিল দ্বিতীয় গ্রুপ যারা আল্লাহর অনুমোদন ক্রমে সকল ভালো কাজে যারা এগিয়ে থাকে এদের সবার জন্য বিনিময় হল জান্নাত এদের জন্য রয়েছে চিরস্থায়ী বসবাসের জান্নাত যে জান্নাতে তারা থাকবে ইউহাল্লাউনা ফিহা আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন তাদেরকে সেখানে স্বর্ণের চড়ি পরানো হবে প্রবল মুক্তা তাদেরকে পরানো হবে অলিবাসহুম ফিহা হারির তাদের পোশাক হবে সেখানে সিল্কের অকল আলহামদুলিল্লাহিল্লাজি হাজান তারা বলবে সকল প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের থেকে দুঃখ বেদনা দুশ্চিন্তা দূর করে দিয়েছেন ইন্না শাকুর নিশ্চয় আমাদের রব অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত সুক্রিয়া আদায়কারী আল্লাজি আহাল্লানা দার আল মুকামতিমিন যিনি তার অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী বসবাসের বাড়িতে জান্নাতে প্রবেশ করিয়েছেন লায়ামাসুনা ফিহা নাসাবং ওলায়ামাসুনা ফিহা লগুব যে জান্নাতে আমাদেরকে কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং কোনো কষ্ট আমাদের জীবনে আসবে না তো এই যে তিনটি ভাগ আমরা হয়েছি রমাদানে জানি না আমরা কে কোন ভাগে পড়েছি জালিম না মোক্তাসিদ না সাবেক বিল খায়রাত আমাদের চেষ্টা করা উচিত সর্বদাই যারা এগিয়ে আছেন তাদের কাতারে সামিল হওয়ার জন্য প্রিয় দর্শক রমাদান চলে যাচ্ছে এই রমাদানে রমাদানকে আমরা স্বাগত জানিয়েছিলাম আল্লাহর ইবাদত বন্দেগী করার প্রত্যয় নিয়ে আমাদের সে প্রত্যয় আমাদের সারাটি বছর ধরে রাখার মতো অপরিহার্য বিষয় কোরআনে করিমে সুরান নাহলের বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ একজন নারীর কথা বলেছেন ওই নারীর মতো হইও না যে সুতা পাকিয়ে সুতাকে মজবুতভাবে পাকানোর পর এটাকে আবার ছেড়ে দিয়ে সমস্ত পাক ভেঙ্গে ফেলে অর্থাৎ তার শ্রম পণ্ড করে দেয় তার মতো হইও না অর্থাৎ আরব দেশে একজন মহিলা ছিল আহম্মক মহিলা সারাদিন তার মেয়ে কর্মচারীদেরকে দিয়ে সে সুতা পাকাত সুতা তৈরি করে পাকিয়ে দুপুরবেলায় আবার তার কর্মচারীদেরকে বলতে আবার খোলো খুলে আবার সকালে যেখান থেকে শুরু করেছিল সেই অবস্থায় নিয়ে যেত সেই মহিলাকে আরব জাহানে বিশেষ করে মক্কাবাসীর আহাম্মক মহিলা বলতো কোরআনও তাকে কোট করে তার সেই কীর্তির কথা বলে বলেছেন যে তার মতো হইও না অর্থাৎ রমদান মাসে আবাদত বন্দিগি করে রমাদানের বিদায়ের শেষ দিনে ঈদের রাত থেকে শুরু করে এমন গান বাদ্য বাজনা অশ্লীলতা এমন অনৈতিক কাজে জড়িয়ে গেলাম যে ওই মহিলার মতো সুতা পাকিয়ে ওটা খুলে ছেড়ে দিয়ে আগের অবস্থা নিয়ে গেলাম সারাদিন ধরে যে পাকালাম সে পাকানো সবই পণ্ড হয়ে গেল আমরা যাতে এই রমদান মাসে বিদায় শেষে নিজের সমস্ত রোজার অর্জন সালাতের অর্জন কেমন লাইলের অর্জন তাকুয়ার অর্জন সব আমরা যাতে বিনষ্ট করে না দেই সেই উপদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন প্রিয় দর্শক এই রমদান মাস আমাদের আসলাফ পূর্বপুরুষরা যারা এই রামাদান পালন করতেন ছয় মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহর কাছে হ্যাঁ আল্লাহ এই রামাদানের অর্জন আমাদের আপনি বিনষ্ট করেন না এটা থেকে আমাদেরকে উপকৃত করেন রমাদানের পুরস্কার সবাব আমাদেরকে দান করেন ছয়টি মাস তারা দোয়া করতেন শুধু সৎ কাজ করলেই হয় না সৎ কাজ করার পরে সেটা যাতে আল্লাহ কবুল করেন সেজন্য আল্লাহর কাছে দোয়াও করতে হয় এই জন্য আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করব যে হে আল্লাহ আমাদের এই রমাদানকে আপনি কবুল করেন যা আমরা পেরেছি কোরআন তেলামত করতে সেটা কবুল করেন এবং সারা বছর এই তেলামত ধরে রাখতে আপনি আমাদের তৌফিক দেন মূলত রমাদান তো একটি প্রশিক্ষণ মাস সারাটি বছর কিভাবে চলবো সেই প্রশিক্ষণটা আমাদেরকে এই রমাদান মাসে দিয়ে দেয়া হলো আমরা যাতে এই প্রশিক্ষণ ধরে রাখি রমাদানে আমরা কত আগ্রহী হয়ে সালাত পড়েছি সময় মতো সালাত পড়া মোমিনদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে আমরা অনেকেই এই রমাদানে আমরা চেষ্টা করেছি আগে আগে সালাতে হাজির হতে জামাত সহ সালাত পড়তে এবং মনোযোগ দিয়ে খুবই আন্তরিকভাবে আল্লাহর ভয়ে ভীত হয়ে সালাদ পড়তে চেষ্টা করেছি আমাদের এই সালাদকে ধরে রাখা সারাটি বছর সারাটি জীবন আমাদের উপরে ফরজ সুরাল মেনুনের এক থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা সফল কাম মোমিনদের কথা বলেছেন কদ আফলাহাল মিনুন মোমিনরা সফল হয়েছে আল্লাজিন আহম ফি সলাতিহিম খোয়াশেউন যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়েছে যারা সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর সামনে এমন মনোযোগ দিয়েছে এমন আল্লাহর ভয়ে ভীত হয়েছে যে সর্বাঙ্গ তাদের স্থির হয়ে গেছে নিটল নিটল হয়ে গেছে তাদের সর্বাঙ্গ সলাতে দাঁড়িয়ে কোনো টল নেই কোনো নড়াচড়া নেই আল্লাহর ভয়ে কাঠের মতো যেন দাঁড়িয়ে আছে ঠিক এই আয়াত বলার পরে ফি সালাতিহিম এমন সালাতে যারা বিনয়ী এরপরে সর্বশেষ আয়াতে আবার অল্লাজিন হুম আলা সালাতিহিম ইউহাফিজুন ওই মুমিনরা যারা সালাতকে হেফাজত করে যারা নিয়মিত সালাত আদায় করে সালাতের সকল অজীবকে ফরজকে সন্ন্যতকে সংরক্ষণ করে উলাইকে হমল ওয়ারিসুন এরাই হলো ওয়ারিস আল্লাহ রসুন আল ফেরদাউসা যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে প্রিয় দর্শক তাহলে মুমিন যারা সালাতের মধ্যে বিনয়ী এটা যেমন প্রথমে বললেন আবার সর্বশেষ পর্যায়ে বললেন নয় দশ নম্বর আয়াতে যে যারা সালাদকে সংরক্ষণ করে তাহলে সালাদ দিয়েই তো সফলতার শুরু সালাদ দিয়েই সফলতার শেষ একজন মমিনের সফলতা নির্ভর করে তার সালাতের উপরে ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হল সালাত আমাদের মধ্যে অনেকে আছে আমরা রমাদানি মুসল্লি শুধু রমজানে মুসল্লি যারা শুধু রমজানে মুসল্লি হন আর এগারোটি মাস মুসল্লি হন না তারা কত নিকৃষ্ট মুসল্লি আল্লাহকে স্মরণ করে শুধু রমাদানে বাকি এগারোটা মাসে আল্লাহকে স্মরণ করে না আল্লাহকে সেজদা করে শুধু রমাদানে বাকি এগারোটি মাসে সেজদা করে না কত নিকৃষ্ট সে আমাদেরকে পুরো জীবন ব্যাপী আল্লাহকে সেজদা করা উচিত আল্লাহকে ডাকা উচিত আল্লাহর সামনে আমাদের হাজিরা দেয়া উচিত প্রিয় দর্শক এই রমাদান মাসে এই সিয়াম আমাদের জন্য ঢাল ছিল অসম জন্নাতন সম ঢাল ছিল যে ঢাল দিয়ে আমরা জাহান নামের জাহান নামকে ফিরিয়েছি প্রতিহত করেছি এই ঢাল দিয়ে শয়তানকে প্রতিহত করেছি এই ঢাল দিয়ে পাপাচারকে প্রতিহত করেছি নিজের অস্তিত্ব থেকে অন্তর থেকে আমাদের ঢাল কি রামাদান শেষ হলে শেষ হয়ে যাবে না এর প্রভাব আমরা ধরে রাখব নাকি বারো মাসেই আমরা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই সিয়াম পালন করার চেষ্টা করব প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করব আসুরার সিয়াম আরাফাতের সিয়াম জিলহাজ মাসের প্রথম দশটি দিন অন্তত নয়টি দিনের সিয়াম এইভাবে আমরা সিয়াম যদি পালন করতে থাকি সওয়ালের ছয় রোজা যদি আমরা পালন করি তাহলে তো সারাটি বছর ধরেই সিয়ামের ঢাল আমাদের জীবনের সঙ্গী হয়ে থাকবে আমরা এই ঢাল দিয়ে আমরা নিজেদেরকে জাহান নাম থেকে পাপাচার থেকে শয়তান থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো অতএব আমাদের এই ঢাল যাতে আমরা ছেড়ে না দেই নষ্ট না করে ফেলি প্রিয় দর্শক আমরা এই রমদান মাসে রাতে তারাবি পড়েছি যাকে আল্লাহ যা তৌফিক দিয়েছেন আমরা চেষ্টা করেছি নবী সাল্লাম বলেছেন মন কম রমাদন ইমান গুফির আলহুমা তকদ্দমা মিন জাম্বিহি এই রমাদানে রাতের এই কেয়াম কেয়ামুল লাইলে যে দাঁড়াবে তারাবি যে পড়বে তাহার যে পড়বে ইমানের প্রেরণায় সবের প্রত্যাশায় তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হবে এই যে আমরা রাত্রে আমাদের নৈশ সংস্কৃতি ছিল কেয়ামুল লাইল আজকে মুসলিম জাহানের রাতের সংস্কৃতি বদলে গেছে রাত্রে বারোটা একটা দুটা পর্যন্ত জেগে আমরা নাটক দেখি অনেকেই আমাদের অনেকেই অশ্লীল যত দৃশ্য সেগুলো দেখে ফেসবুক ইন্টারনেট খুলে যত অশ্লীলতা সেগুলি দেখে এটা হয়েছে এখনকার অনেক মুসলিমের রাতের সংস্কৃতি অথচ রাতের সংস্কৃতি ছিল আল্লাহ বলেছেন রহমানের বন্দা তো তারা যারা রাত্রি কাটায় তাদের রবের সামনে সেজদা অবনত হয়ে তাদের রবের সামনে সালাতে করজোড়ে দাঁড়িয়ে এটা ছিল তাদের রাতের সংস্কৃতি মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে তারা তাকে সেজদা করে তাকে ডাকাডাকি করে তার গুণগান করে প্রিয় দর্শক এই যে রাতের একটি সংস্কৃতি রমাদান আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেল যে ওরে মুসলিম তো রাতের সংস্কৃতি ছিল এই সালাত এই সেজদা এই কেয়াম এই রুকু এই তেলাওয়াত আমরা যাতে আমাদের এই রাতের সংস্কৃতি ভুলে না যাই নবী সাল্লা সাল্লাম তো বারো মাসেই লাইল করতেন আলাইকুম্বে লাইল তিনি বলেছেন লাইলকে সারাটি জনম ভরে নিজের জীবনে অপরিহার্য করে রাখো ফাইনাহুদাবসালেহীন কবলাকুম কেননা রাতের সালাদ তোমাদের পূর্ববর্তীদের অভ্যাস ছিল অমক্রবাতুন ইলা রব্বিকুম রাতের সালাদ তোমাদেরকে তোমাদের রবের অনেক নিকটে নিয়ে যাবে অমাক ফারাতুন লিসাইয়াত তোমাদের যত মন্দ জীবনে আছে জড়িয়ে আছে সেগুলোর কাফারা হয়ে যাবে অমান হাতুন আনিল ইসমে পাপাচার থেকে এটা তোমাদেরকে বিরত রাখবে অমাত্রাতুন লিদ্দাল জাসাদ শরীর থেকে সকল রোগ ব্যাধিকে বিতাড়িত করে দেবে এই কেমন লাইল আসলে যে গভীর রাত্রে জেগে সালাদ পড়ে তার শরীরে কোনো রোগ ব্যাধি থাকতে পারে না তার হার্ট অ্যাটাক হবে না কারণ তার চর্বি জমবে না শরীরে তার ব্রেন স্ট্রোক করবে না কারণ তার সেজদার দ্বারা তার ব্রেনে ব্লাড সার্কুলেশন হয়ে তার ব্রেন সবল সতেজ থাকবে সারা জীবন প্রিয় দর্শক তাহলে রমদানের শেষে আজকে মনে পড়ে রমজানের এই সুন্দর কেমন লাইলের এই প্রাপ্তি এটি যাতে আমাদের জীবন থেকে হারিয়ে না যায় আল্লাহ যেমন বলেছেন ইন্না রব্বাকে আলামু কাতা কুমু আদনা মিনসুল ইল ইল তোমার রব জানেন যে তুমি রাতের প্রায় দুই ভাগে তিন ভাগের দুই ভাগ সালাতে দাঁড়িয়ে থাকো অসুর সাহু কখনো রাতের তিন ভাগের এক ভাগ সালাতে দাঁড়িয়ে থাকো অনেশবাহু কখনো রাতের অর্ধেক সালাতে দাঁড়িয়ে থাকো আল্লাহ জানেন যে তুমি অত মিন আল্লাহ জিনামাক তোমার সাথে যে সাহাবিরা আছেন তাদেরও এক দল এভাবে রাতে এবাদত করে সালাতে দাঁড়িয়ে থাকে আমরা যাতে আমাদের এই সংস্কৃতি দেশময় জাতিময় আবার বাস্তবায়ন করি আমরা কেন চ্যানেল ঘুরাবো কেন নাটক দেখব অশ্লীল দৃশ্য দেখব যে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জান্নাতুল ফেরদাউস অর্জন করা যায় যে রাত্রে কোরআন পড়ে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত জ্ঞানী গুণী হওয়া যায় এই মহামূল্যবান রাতকে যাতে আমরা নষ্ট না করি প্রিয় দর্শক রমজানের আরেকটি স্মৃতি হলো কোরআন তেলাওয়াত দিনের বেলায় রাতের বেলায় আমরা রমাদানকে যথাসাধ্য কোরআনময় করার চেষ্টা করেছি যে ব্যক্তি কোরআন পড়ল সে তো রহমানের সাথে কথাবার্তা বলল আমার আব্দুল আজ বলেছেন কুল্লু আয়তিন ফিল কোরআনে যাতন ফিল জান্না কোরআনের প্রতিটি আয়াত দিয়ে জান্নাতের একটি একটি দারাজা একটি জান্নাতের স্টেজ কেনা যাবে প্রত্যেকটি আয়াত একটি এক্সট্রা জান্নাত আল্লাহ আকবর একটি আয়াত মুখস্থ করতে পারা বুঝতে পারা আমল করতে পারা মানে একটা এক্সট্রা জান্নাত লাভ করা গেল এই কোরআন আমাদের ঘরের প্রদীপ অতএব এই কোরআন যাতে আমরা রমজানের পরে ভুলে না যাই মন করা আল কোরআন আফাকাদ আদ রাজান নবুয়ত বই বাইনা জাম্বাই হে যে কোরআন পড়লো সে নবুয়তের পুরো জ্ঞান দুই পা দুই কাঁধের মাঝখানে যেন দুই পাঁজরের মাঝখানে যেন সংরক্ষণ করে ফেললো আল্লাহ আকবার তার হৃদয়ের মধ্যে কোরআনকে ইনস্টল করলো ডাউনলোড করলো তার হার্ড ডিস্কে কোরআনকে সংরক্ষণ করলো সে যেন গোড়ান অবুধকে নিজের মধ্যে সংরক্ষণ করলো সে কত প্রদীপময় আলোক উজ্জ্বল ব্যক্তি দুনিয়ার সেই তো স্টার দুনিয়ার সেই তো তারকা ঘরের প্রদীপ যেই ঘরে কোরআন তেলামত করা হয় সেই ঘর ঘরবাসীর জন্য কত প্রশস্ত কত সুখের কত কল্যাণের ফেরেস্তারা সেই ঘরে হাজির হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় আর যে ঘরে কোরআন তেলত করা হয় না সেই ঘর ঘরবাসীর জন্য বড় সংকীর্ণ সেই ঘরের কল্যাণ বড় কম ফেরেস্তারা সেই ঘরে ঢুকে না শয়তান সেই ঘরে এসে আশ্রয় নেয় অতএব আমাদের ঘরগুলিকে কোরআনের ঘর বানানো উচিত প্রিয় দর্শক এই রমজান মাসে আমরা তাকুয়ার অনুশীলন করে নিজের চক্ষুকে কানকে জিওবাকে দুহাতকে দুই পাকে সর্বাঙ্গকে তাকুয়ার উপরে রাখার চেষ্টা করেছিলাম প্রিয় দর্শক সারাটি বছর যাতে আমরা এই চেষ্টা করে যাই এই তাকুয়ার উপরে থাকার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন রমাদান শেষে রমাদানের শিক্ষাগুলোকে এগারোটি মাস যাতে আমরা ধরে রাখতে পারি সেই প্রার্থনা আল্লাহর কাছে জানিয়ে রমাদানের শেষ আসর এখানেই ইতি রেখা টানলাম আসরটি শেষ করলাম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত